কায়েস রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি সাদ রাদিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি যে আরবদের মধ্যে আমি সেই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছে আমরা নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে থেকেই লড়াই করেছি তখন গাছের পাতা ছাড়া আমাদের কোনো খাবার ছিল না এমনকি আমাদেরকে উট অথবা ছাগলের মতো বড়ির ন্যায় মল ত্যাগ করতে হতো আর এখন বনু আসাদ আমাকে ইসলামের ব্যাপারে লজ্জা দিচ্ছে আমি তখন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব এবং আমার আমলসমূহ নষ্ট হবে বনু আসাদ উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট সাদ রদিল্লাহ তাল্লাহ্ন এর বিরুদ্ধে যথানিয়মে সালাত আদায় না করার অভিযোগ করেছিল আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলহি বলেন ইসলামের তৃতীয় ব্যক্তি দ্বারা তিনি বলতে চান যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে যারা প্রথমে ইমান এনেছিলেন আমি এদের তিনজনের তৃতীয়